সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুরে সুরে জাগাব স্বপ্ন ডাঙায় ভাসাবো সুরে সুরে জাগাবো স্বপ্ন ডাঙায় ভাসাবো মুছে দেব শান্তি সুখের কলরা দামী কলরা প্রতিভা বিকাশে কলরা শিল্পী বদরুজ্জামান প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে সাংস্কৃতিক অঙ্গনে যার পদার্পণ যিনি নিজেকে শিল্পী নয় একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন তিনি পথ চলতে চান ধীরলয়ে কিন্তু গড়তে চান সাংস্কৃতিক অঙ্গনে এক শক্তিশালী প্ল্যাটফর্ম স্বপ্নবাজি তরুণের কিছু ভালো লাগা ও পছন্দের সঙ্গীত দিয়ে সাজানো হয়েছে এবারের অ্যালবাম শঙ্কিত স্বাধীনতা